السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটাও আপনার গণক সম্পর্কিত সেটা হচ্ছে গণকদের কথার সত্যতা মিথ্যা এবং পাশাপাশি তাদের যে কথার ধরন তারা যে সংবাদ দেয় এটার অনেকগুলো ধরন রয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে প্রথমত হচ্ছে গণকের সত্য মিথ্যার ব্যাপারটা যে কখনো কখনো আন্দাজ করে গণক কথা বললেও এবং যে ভবিষ্যৎ সম্পর্কে বলো অথবা পেছনের ব্যাপারগুলো সম্পর্কে বলো অনেক সময় তাদের কথা বাস্তবসম্মত হয়ে যায় সেটা নিয়ে আলোচনা সেটা কিভাবে হয় প্রথম কথা হচ্ছে যে আল্লাহ যাকে বলে মানে যে আপনার গত জীবনে যা ঘটেছে কোনো কিছু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে সেই সম্পর্কে যখন বলে তখন শয়তান বিশেষ করে তাকে সহযোগিতা করে থাকে এই সমস্ত চুরি করা জিনিস ইত্যাদি সম্পর্কে আপনার জানার ক্ষেত্রে এই কারণে যখন শয়তান জানিয়ে দেয় সহযোগিতা করে তখন অনেক সময় বাস্তবসম্মত হয়ে যায় আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেয় গণক যে কখনো তার কোথাও আপনার বাস্তবসম্মত হয়ে যায় এটার কতগুলো কারণ রয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে সে অনেক সময় খুবই তার তীক্ষ্ণ বুদ্ধি হয়ে থাকে যার কারণে সে কিছু জিনিস দেখে সেটার ভিত্তিতে সে আরেকটা জিনিস আইডিয়া করে ফেলতে পারে কোনো কথা শুনে অথবা কোনো কিছু দেখে এটার উপর সে নির্ভর করে তার দূরদৃষ্টির মাধ্যমে সে অনেক কিছু বলে ফেলতে পারে হ্যাঁ এবং এটা একটা কারণ হচ্ছে কখনো এমনও হয়ে থাকে যে সে যে সত্য সংবাদ দিতে পেরেছে সেটা শয়তান তাকে জানিয়ে দিয়েছে কারণ শয়তান অনেক সময় আপনার কথা চুরি করে নিয়ে আসে আল্লাহ শাহরুর কথা যতক্ষণ পর্যন্ত তাকে এসে কোনো অগ্নিস্পুলিঙ্গেও তাকে জ্বালিয়ে না দেয় তার আগে অনেক সময় শুনে ফেলে তারা যেটা হাদিসের মধ্যে এসেছে সামনে আমরা বলবো কিন্তু মাঝে মাঝে এই কথাগুলো শয়তানের মাধ্যমে শুনে থাকে কিন্তু এর পাশাপাশি সে অনেক কথা মিথ্যে কথা জড়িয়ে দেয় তখন আপনার মানুষ কিন্তু এটা মনে রাখে না যখন কোনো কথা ঠিক হয়ে যায় তখন সেটাই মনে রাখে বলে যে তার কথা ঠিক হয় কিন্তু এর পাশাপাশি যে অনেকগুলো কথা তার ঠিক হয়নি সেগুলোর আর খবর রাখে না মানুষ এটা হচ্ছে সমস্যার কথা এই ব্যাপারটা হজরত আশরাদ হাদিস থেকে আমরা দেখতে পাই যে কিছু লোক রসুল আকরমসাল্লামের কাছে গেলেন এবং গণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন রসুল আকরমসাল্লাম তাদেরকে বললেন লাই সুবিশেই যে গণকরা কোনো কিছুই নাই এদের কোনো দর্তব্য নেই তখন সাবেকরাম বললেন ইয়া রসুল আল্লাহ বলে যে হে আল্লাহ রসুল তারা তো অনেক সময় এমন কিছু ব্যাপার সংবাদ আমাদেরকে দিয়ে থাকে যেটা আপনার সত্য প্রমাণিত হয় তখন রসুল আকরমসাল্লাম এর আসল মূল হেতুটা বললেন কেন এরকম ঘটে থাকে রসুল বললেন যে তিলকিল কালি মাহমিনাল জিন্নি ইখতাফুহাল জিন্নি ইউ فيقرها في أذن وليه قر الدجاجة فيخلطون فيها أكثر من مئة كذبة রসুল বলেন যে এটা হচ্ছে যে হঠাৎ করে অনেক সময় জিন আরেকটা জিন থেকে কথা ছিনিয়ে আনে এরকম জিন একটার উপর একটা করে একবার আকাশের কাছে চলে যায় এরকম কথা আপনার চুরি করে নিয়ে এসে তারপরে সে খুব দ্রুত ছিনিয়ে নিয়ে এসে সেটা তার বন্ধু যে দুনিয়াতে এরকম গণক আছে তার কারণ মধ্যে এরকম কর করে তাকে বলে দেয় বলে দেওয়ার পর সে ওই একটা কথা সত্য জানার পর এর সাথে আরো একশো কথা মিথ্যা জড়িয়ে দেয় কিন্তু মানুষের সমস্যা হচ্ছে যে কোন একটা ঠিক হইলে সেটাই বলা বলি করে হ্যাঁ, এবং যেটা ভুল হয়েছে সেটা নিয়ে আর আলোচনা করে না এটা হচ্ছে কথা এখন আরেকটি বিষয় আমাদের বলতে হয় সেটা হচ্ছে গণক যারা যারা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেয় অথবা গত জীবন সম্পর্কে সংবাদ দেয় গায়বী সংবাদ তাদের ধরনকে কিভাবে তারা বলে থাকে প্রসিদ্ধ যে ধরনগুলো আছে এদের গায়েবী সংবাদ দেওয়ার ক্ষেত্রে সেটার এক নম্বর হচ্ছে যে তারা অনেক সময় দেখবেন যে বালির উপর কি করে আঘাত করে অথবা বালির উপর আপনার দাগ টানে এইভাবে টেনে আঘাত বা দাগ টেনে আমরা সংবাদ দিয়ে থাকি ধরন কেমন ধরনটা হচ্ছে যে একজন গণক সে জমিনের উপর অথবা বালির উপর অনেকগুলো দাগ টানে হ্যাঁ কিন্তু এটার কোনো সে গণে না কয়টা দাগ টানগুলো এটা গণে না কিন্তু তারপরে আবার সে কি করে কয়েকটা দাগ মুছে দেয় যে কোনো ধরনের তার আইডিয়া অনুযায়ী হইতে পারে একটা একটা করে মুছায় অথবা সে দুইটা দুইটা করে মোছায় অথবা কোনো নির্দিষ্ট হিসাব ছাড়া মোছায় তারপরে মুছাইতে মুছাইতে শেষ পর্যন্ত সে থেমে যায় তারপরে সে বাকি যে দাগগুলো আছে সে দাগগুলো নিয়ে চিন্তা করতে থাকে হম এবং সেগুলো পড়তে থাকে পড়ার ভান করে তখন সে ধারণা করে যে এগুলো তার ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দিবে যে সামনে তার ভবিষ্যতে কি ঘটবে তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এবং সেখান থেকে তার ভাগ্য কি ভালো না খারাপ সেটা সে বের করে আনার চেষ্টা করে এবং এগুলো সব হচ্ছে মিথ্যা হুম বানোয়াট এটার কোনো প্রমাণ নেই এগুলো তার আন্দাজে কথা সে ধারণা করে হ্যাঁ এবং সে তখন আপনার গায়েবি এর মাধ্যমে গায়েবি জ্ঞানের দাবি করে বসে হুম হ্যাঁ, এইভাবে তার কাজটা সেরে ফেলে দ্বিতীয় আরেকটা ধরন হচ্ছে যে সে কি করে আপনার কোনো পাথর সেগুলোর উপর আঘাত করে অথবা আপনার কোনো করির উপর আঘাত করে এরকম আপনার করে আরেকটা ধরন এবং এই করে সে সংবাদ দিয়ে থাকে তার ধরন হচ্ছে যে সে বালির উপর অনেক সময় ওই আগের আগে যেরকম বালির উপর আঘাত করছিল সেরকমই অথবা এরকম দাগ টেনেছিল তার কাছাকাছি কিন্তু সেটা হয়ে থাকে আপনার ইয়ের মাধ্যমে কোনো পাথরের মাধ্যমে অথবা কোনো কড়ি ইত্যাদির মাধ্যমে সেগুলোর মাধ্যমে তারা কি করে আপনার দাগ দিয়ে থাকে কোনো একটা কড়ি হাতে নেয় অথবা কোনো একটা এরকমভাবে পাথর হাতে নিয়ে দাগগুলো টানে এইভাবে সে সংবাদ দিয়ে থাকে আগেরটার কাছাকাছি কিন্তু আগে আঙ্গুল দিয়ে টানতে পারে এটা আপনার পাথর অথবা কোনো কড়ে দিয়ে করতে পারে আরেকটা তৃতীয় নম্বর আরেকটা ধরন হচ্ছে অনেক সময় তারা হাত হাতের দাগগুলো পড়ে কথা বলে মানে হাতের যে দাগগুলো আছে সেগুলো দেখে প্রত্যেকের হাতে অনেকগুলো দাগ থাকে এটা ধরন হচ্ছে সে আপনার মানুষের হাতকে খুলতে পারে তার সামনে দিতে পারে তখন সে মানুষের হাতের দাগ দেখে মানে চিন্তা করে যে কি বলা যেতে পারে এর মাধ্যমে সে গায়ে সংবাদ বের করার চেষ্টা করে আপনার কোন দাগটা লম্বা কোনটা ছোট কোনটা প্রশস্তটা বেশি কোনটা আবার একটা আরেকটার উপর দিয়ে চলে গেছে কোনটার সাথে কোনটার দূরত্ব কতটুকু হুম এই জাতীয় মানে কথা চিন্তা করে কোনটা কম দূরত্বের কোনটা বেশি দূরত্বের এগুলো চিন্তা করে সে সংবাদ দেওয়ার চেষ্টা করে অথচ এটাও মিথ্যা এটারও কোনো প্রমাণ নেই চার নম্বর আরেকটা ধরন হচ্ছে পেয়ালা পড়া যেটাকে বলা হয় সেটার মাধ্যমে সেটার ধরন হচ্ছে যে যার ব্যাপারে যার আপনার ভাগ্য সম্পর্কে সে বলবে তার ভাগ্য খারাপ না ভালো সে সম্পর্কে বলবে তার কাছ থেকে সে চায় হম যে আপনার একটা ধরেন কপির পেলা নিয়ে আসার জন্য আরব দেশে যেমন কপি পান করে যে কপির একটা পেলা নিয়ে আসো যেখানে তুমি যেই পেলার মধ্যে কপি পান করেছ তারপরে সে গণক কি করে এটাকে নিয়ে আপনার পড়ার ভান করে এটাকে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দেখে যে এইখানের মধ্যে কোনো দাগ টাগ আছে কিনা তারপরে কোনো এরকম হ্যাঁ, সেগুলো দেখতে চেষ্টা করে এবং সে মনে করে যে আপনার এই যিনি এই বেলা দিয়ে মানে গাওয়া পান করেছে কবি পান করেছে যে তার ভাগ্য এখানে মধ্যে লিপিত হয়ে থাকে এটার দাগ পাওয়া যায় সে দাবি করে বসে এবং সেইগুলো দেখে তারপরে তার ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়ার চেষ্টা করে এটাও কিন্তু মিথ্যা কথা এটা হাস্যকর একটা ব্যাপার মূর্খদেরকে বোঝানোর জন্য এগুলা করে থাকে সে আরেক যেমন এর ধরন কি আরেকটা আরেকটা ধরন আছে সেটা হচ্ছে বেলুন কোনো আপনার পিতলের বেলুন হতে পারে ক্রিস্টাল কোনো গোলাকার কিছু হতে পারে ক্রিস্টালের এটা দিয়ে অনেক সময় আপনার ভবিষ্যৎ সম্পর্কে তারা সংবাদ দিয়ে থাকে এটা ধরন হচ্ছে যে আপনার গণকের কাছে এরকম আপনার গোলাকার পিতলের কোনো কিছু থাকে অথবা ক্রিস্টালের থাকে যেটা তার সামনে রাখে সে এবং যে তার জানতে চায় তার সামনে এবং তার মাঝে রেখে তারপরে দেখে মানে তার ছবিটা ওইটার মধ্যে আপনার প্রতিবিম্ব হয় মানে ওই যে গোলাকার জিনিস এটা পিতলের হতে পারে অথবা ক্রিস্টালের হতে পারে তারপর তার যে ছবিটা ওখানে প্রকাশ পায় বেলুন আকারের এই জিনিসটার মধ্যে প্রকাশ পাইলে সে তখন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে অনেক ধরনের তাকে জিজ্ঞাসা করার পর সে বলতে থাকে যে তার ভবিষ্যতে এটা ঘটবে ওটা ঘটবে এটা আরেকটা ধরন এইভাবে তারা সংবাদ দিয়ে থাকে আরেকটা ধরন আছে ছয় নম্বর ধরন সেটা হচ্ছে রুহ হাজির করা এরকম অনেকে দাবি করে তার ধরন হচ্ছে যে কোন কোনো গণক কি করে সে মৃতদের রুহকে হাজির করে যেখানে সে আছে এবং তাদেরকে জিজ্ঞাসা করে যা তার জানা দরকার এবং তখন নাকি তারা জানিয়ে দেয় এই রূপগুলো তাদেরকে জানিয়ে দেয় যেমন কিছু লোক আপনার যখন চায় যে গায়েবী সম্পর্কে আপনার সংবাদ দিতে অথবা মৃত্যু সম্পর্কে যদি কিছু লোক জানতে চায় হ্যাঁ অথবা মৃত লোকে যদি কোনো কিছু লুকিয়ে রেখেছে আগে সেগুলো সম্পর্কে জানতে চায় তখন অনেক সময় এই জাতীয় লোকের কাছে যায় এই লোকের কাছে গেলে এরা নাকি ওই মৃতদের রুখকে হাজির করে এবং তাদেরকে ওই সম্পর্কে জিজ্ঞাসা করে তাদের উত্তর দেয় এরকম দাবি করে থাকে তাইলে মৃতদের রুখকে হাজির করার মাধ্যমেও তারা এরকম সংবাদ দেওয়ার দাবি করে থাকে এবং এই যে মৃতদের রুখকে হাজির করা সেটাও কিন্তু মিথ্যা কথা এবং সেটাও কিন্তু একটা জাদুর একটা ধরন হ্যাঁ যেই আপনার রুকে হাজির করার তারা দাবি করে থাকে সেগুলো কিন্তু শয়তান আসলে রু আসে নাই শয়তান আসে তাদের সাথে কথা বলে উত্তর প্রতি উত্তর করে হুম কিন্তু ওরা মনে করে যে এগুলো রুহ এসেছে আর শয়তানরা এগুলো আপনার করে থাকে মানুষকে গোমরা করার জন্য মানুষকে পদভষ্ট করার জন্য এবং এর পাশাপাশি ওই যারা সংবাদ দিয়ে থাকে তাদেরকে কাফের বানিয়ে ছাড়ে হ্যাঁ এবং এই যে যারা আপনার জাদুঘর হ্যাঁ তাদেরকেও কাফের বানিয়ে ছাড়ে যারা রুহকে হাজির করে বলে দাবি করে কারণ তারা কখনো কোনো কাজ করে না যতক্ষণ পর্যন্ত আপনার কাফের বানিয়ে না ছাড়তে পারে অন্য মানুষকে সুতরাং এইভাবে তারা সংবাদ দিয়ে থাকে আর সাত নম্বর আরেকটি মাধ্যমে তারা সংবাদ দেয় সেটা হচ্ছে হ্যাঁ, আপনার গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে তারা সংবাদ দিয়ে থাকে যেটাকে জ্যোতিষবিদ্যা বলা হয় সেটা সামনে আসছে আপাতত এখানেই করণবিদ্যা সম্পর্কে আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা ওসাহি আজমাইন